দেখলে সবুজের সমারোহ মনে হয় তোমার কথা প্রভু অহরহ দেখলে সবুজের সমারোহ মনে হয় তোমার কথা প্রভু অহরহ দেখলে সবুজের সমারোহ মনে হয় তোমার কথা প্রভু অহরহ নিখিলের প্রান্তরে তোমার রহমত ঝরে অবিরত দেখিলে সবুজের সমারোহ মনে হয় তোমার কথা প্রভু অহরহ দেখিলে সবুজের সমারোহ মনে হয় তোমার কথা প্রভু অহরহ সজিয়েছ তুমি ওই নীল আকাশে অগণিত গ্রহ তারা সাজিয়েছ তুমি ওই নীল আকাশে অগণিত গ্রহ তারা সাজিয়েছ তুমি ওই নীল আকাশে অগণিত গ্রহ তারা তোমার হুকুমাতে স্বাধীন বেশে তোমার হুকুমাতে স্বাধীন বেশে ভেসে চলে মেঘের ভেলা তোমার করুণা কত নিখিলের প্রান্তরে তোমার রহমত ঝরে অবিরত দেখিলে সবুজের সমারোহ মনে হয় তোমার কথা প্রভু অহরহ দেখিলে সবুজের সমারোহ মনে হয় তোমার কথা প্রভু অহরহ সাগরের নিচে মণিমুখ তাহিরা দিয়েছ যে অপরিমাণ সাগরের নিচে মণিমুখ তাহিরা দিয়েছ যে অপরিমাণ সাগরের নিচে মণিমুখ তাহিরা দিয়েছ যে অপরিমা পাহাড়ের দেশে দিলে সোনা ভরে পাহাড়ের দেশে দিলে সোনা ভরে সে তো প্রভু তোমার দান তোমার করুণা কত নিখিলের প্রান্তরে তোমার রহমত ঝরে অবিরত দেখিলে সবুজের সমারোহ মনে হয় তোমার কথা প্রভু অহরহ দেখলে সবুজের সমারোহ মনে হয় তোমার কথা প্রভু অহরহ নিখিলের প্রান্তরে তোমার রহমত ঝরে অবিরত দেখলে সবুজের সমারোহ মনে হয় তোমার কথা প্রভু অহরহ দেখলে সবুজের সমারোহ মনে হয় তোমার কথা প্রভু অহো অহরহ অহো অহরহ